মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে স্বপ্নের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি স্বপ্ন আমার কোরআন নিয়ে স্বপ্ন মদিনা স্বপ্ন আমার রাসুল নিয়ে জীবন প্রেরণা স্বপ্ন আমার কোরআন নিয়ে স্বপ্ন মদিনা স্বপ্ন আমার রাসুল নিয়ে জীবন প্রেরণা স্বপ্ন করব জীবন সত্যকে করব ধারণ সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ সেই পথে করব জীবন সত্যকে করব ধারণ রাত্রি দিনে সেই স্বপনের ছবি যে আঁকি রাত্রি দিনে সেই স্বপনের ছবি যে আঁকি মনের ঘরে দেয় পিদায় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় কি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় উকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি জীবন দেব খোদা সেথায় আমি দিন যেখানে পাবো না সেথায় আমি এই জীবনের মালিক যিনি তাকেই যে ডাকি এই জীবনের মালিক যিনি তাকেই যে ডাকি মনের ঘরে বেলকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না আমি ফাঁকে পড়ি না আসল স্বপ্ন ভুলি না স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী স্বপ্ন শুধু মোর জীবনে সুখের পৃথিবী মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় ফাঁকি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি মনের ঘরে দেয় লুকি দেয় স্বপ্ন কত কি স্বপ্ন পাখায় উড়াল দিয়ে মরে দেয় পাখি www.onibus.in